আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন উম্মু সুলামকে বললেন আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামের কণ্ঠস্বর দুর্বল শুনেছি আমি তার মধ্যে ক্ষুধা বুঝতে পেরেছি তোমার নিকট খাবার কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ আছে এই বলে তিনি কয়েকটা জবের রুটি বের করলেন অতপর তার একখানা ওড়না বের করে এর কিয়দংশ দিয়ে রুটিগুলো মুড়ে আমার হাতে গোপন করে রেখে দিলেন ও ওড়নার অপর অংশ আমার শরীরে জড়িয়ে দিলেন এবং আমাকে নাবি সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট পাঠালেন রাবি আনাস বলেন আমি তার নিকট গেলাম ওই সময় তিনি কতক লোকসহ মসজিদে ছিলেন আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম নাবি সাল্লাহ আলাইসাল্লাম আমাকে দেখে বললেন তোমাকে আবুতাল্লাহ পাঠিয়েছে আমি বললাম জি হ্যাঁ নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন খাওয়ার দাওয়াত দিয়ে পাঠিয়েছে আমি বললাম জি হ্যাঁ তখন নাবি সাল্লাহ আলাইসাল্লাম সঙ্গীদেরকে বললেন চলো আবুতাল্লাহ আমাকে দাওয়াত করেছে আমি তাদের আগেই চলে গিয়ে আবু তাল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ্নকে নাবী সাল্লাহ সাল্লামের আগমনের কথা শুনালাম এত আবু তাল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন হে উম্মু সুলাইম নাবী সাল্লাহ সাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে আসছেন তাদেরকে খাওয়ানোর মতো কিছু আমাদের নেই উম্মু সুলাইম রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন আবু তাল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন তাদেরকে স্বাগত জানানোর জন্য বাড়ি হতে কিছু দূর এগুলেন এবং নাবী সাল্লাহ সাল্লামের সঙ্গে দেখা করলেন এবং নাবি সাল্লাহ সাল্লাম আবু তাল্লাহ রাজিল্লাহ তাল্লাহ্নকে সঙ্গে নিয়ে তার ঘরে আসলেন আর বললেন হে উম্মু সুলাইম তোমার নিকট যা কিছু আছে নিয়ে আসো তিনি জবের ওই রুটিগুলো হাজির করলেন এবং তার নির্দেশে রুটিগুলো টুকরো টুকরো করা হলো উম্মু সুলাইম ঘিয়ের পাত্র ঝেড়ে কিছু ঘি বের করে তরকারি হিসেবে উপস্থিত করলেন অতপর নবী সাল্লাহ সাল্লাম পাঠ করে তাতে ফু দিলেন অতপর দশজনকে নিয়ে আসতে বললেন তারা দশজন আসলেন এবং রুটি খেয়ে তৃপ্ত হয়ে চলে গেলেন অতপর আরও দশজনকে আসতে বলা হলো তারা আসলেন এবং তৃপ্তি সহকারে রুটি খেয়ে চলে গেলেন আবার আরও দশজনকে আসতে বলা হলো তারাও আসলেন এবং পেট পুরে খেয়ে নিলেন ওইভাবে উপস্থিত সকলেই রুটি খেয়ে তৃপ্ত হলেন সর্বমোট সত্তর বা আশি জন লোক ছিলেন